محترم حضرات مربیان کرام অধিকার মুসল্লিয়ান আজম আল্লাহ সুবহানাহু মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে ইস্তেকামাত তথা ইসলামের উপরে অটল থাকা বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় ইমানের উপরে অটল থাকা যেটাকে কোরআনের পরিভাষায় বলা হয় ইস্তেকামাত এটা নিয়ে আলোচনা করা হয়েছিল ইস্তেকামাতের বিপরীত আসে তাগাইয়ুর অটল অবস্থা না থাকা বরং টালমটল অবস্থায় থাকা পরিবর্তন আজকে আলোচনা হবে তাগাইয়ুরুন নাস মানুষের ইমানের অবস্থার পরিবর্তন হওয়া মানুষের ইমান বাড়ে কমে মানুষের ইমান পরিবর্তন হয় মনের অবস্থা পরিবর্তন হয় আল্লাহর রসুল সাল আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন এমন একটা মুহূর্ত আসবে যখন মানুষ এমন হবে সকালবেলা মমিন বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মমিন রাতের বেলায় এসে কাফের হয়ে সকালে কাফের অবস্থায় উঠবে তার মানে হচ্ছে সকালে সে উঠে এমন কোন কাজ করবে যে কাজের মাধ্যমে তার ইমান নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবে আবার এরকম ভাবে রাতের আধারে সে এমন কোন কাজ করবে যাতে সে কাফের হয়ে যাবে এজন্য কোনো ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত এটা নিশ্চিত করতে পারে না যে সে মমিন অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের সাহাবিরা পর্যন্ত ভয় করতেন ইমানের সঙ্গে আমার মৃত্যু হয় কিনা একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের সাহাবিদের অবস্থাটা সম্পর্কে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ রসুলের সাহাবি বলছেন আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত মানিস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কদমাথা তোমরা যদি কোনো ব্যক্তিকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও তাহলে ওই লোকদেরকে অনুসরণ করো যারা মরে গেছে যারা দুনিয়ার থেকে চলে গেছে ফাইনাল ফিতনা কেননা জীবিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছে অতক্ষণ পর্যন্ত আশঙ্কা মুক্ত নয় যে কোনো মুহূর্তে ফেতনার মধ্যে পড়ে যেতে পারে আর ওই মৃত্যু ব্যক্তিদেরকে বলতে আল্লাহ রসুলের সাহাবিরা সব ক্লিয়ার করে দেন যাতে আবার মৃত্যু ব্যক্তি বলতে কেউ মাজারওয়ালাদেরকে না বুঝে এজন্য পরিষ্কার করে দিয়েছেন উলাইকা সেই মৃত্যু ব্যক্তি বলতে আমি যাদেরকে বুঝাচ্ছি তারা হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছাত্ররা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবাই রামরা কানু আফদলাহাদিহিল উম্মা যারা এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন আকাল্লুহা আবার রুহা কুলুবান যাদের অন্তর ছিল একেবারে স্বচ্ছ পরিষ্কার তাদের অন্তরের মধ্যে কোন রকম প্যাচ কোন রকম বক্রতা এগুলো ছিল না যেটা অন্তরে বিশ্বাস করতেন ওটা বলতেন আর যেটা বলতেন সেটা করতেন আমাকোহা ইলমান এলেমের দিক থেকেও যারা গভীর এলেমের অনু অধিকারী ছিলেন কারণ তারা সরাসরি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের থেকে এলেম গ্রহণ করেছেন সাহাবাইকরাম আকাল্লাহা তাকাল্লুফান যাদের মধ্যে কৃত্রিমতা ছিল না কৃত্রিমতা নিজেকে বুজুর্গ রূপে পেশ করা দেখবেন যে কথা বলছে অন্য কাজে লিপ্ত আসে আর তসবির দানা নাড়াচাড়া করছে ঠোঁট নাড়াচাড়া করছে দেখাচ্ছে যে আমি খুব বুজুর্গ মানুষ তো এরকম এই কৃত্রিমতা অথবা তার লেনদেন ঠিক নাই কালো বাজারি ব্যবসায় জড়িত ধোকাবাজিতে জড়িত সুদে জড়িত কিন্তু মাশাল্লাহ পাগরিবি আছে জুব্বা আছে আবার জিকিরবি করে এরকম ভাবে এই সমস্ত সাহাবাহিক রামদের মধ্যে ছিল না সেজন্য বলছেন আতাল্লাহ তাকাল্লুফান ইখতার আহমুল্লাহ সোহবাতে নবীহি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবি হওয়ার জন্য নির্বাচন করেছিলেন সাহাবি হওয়ার জন্য আল্লাহ তারা তাদেরকে নির্বাচন করেছিলেন বলে একামতে দিনহি এবং তাদের মাধ্যমে আল্লাহ তারা তার দিন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছিলেন ফারিফুল আহম ফাবলাহম তোমরা সেই সাহাবিদের মর্যাদা তাদের যে ফজিলত তাদের মাকাম উপলব্ধি করো আলা আসারিহিম আর তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো এবং তোমরা তাদের আখলাক তাদের আদর্শ তাদের চরিত্রকে অনুসরণ করো হুদাল মুস্তাকিম কেননা তারাই ছিল হেদায়েতের উপরে এবং সেরাতে মুস্তাকিমের উপরে তো এখানে হাদিসের প্রথম অংশে বলা হলো যে তোমরা ওই লোকদেরকে অনুসরণ করো যারা মরে গেছে সেই মরে গেছে বলতে সাহাবিদের প্রতি ইঙ্গিত করলেন জীবিত লোক যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত যে কোনো মুহূর্তে ইমানের পরীক্ষায় লিপ্ত হয়ে বেঈমান হয়ে যারা আশঙ্কা আছে এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে আবদুল্লাহ অমর ওমর আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাইন মিন আসাবির রহমান বনি আদমের মানুষের সমস্ত রুহগুলো আল্লাহর দুইটা আঙ্গুলের মাঝখানে দুইটা আঙ্গুলের মাঝখানে আল্লাহর আঙ্গুল বুঝলাম আল্লাহর আঙ্গুল দেখতে কিরকম এটা আমরা জানি না এই জন্য সব বিষয়গুলো সবসময় ক্লিয়ার থাকবেন কোরআনুল কারিমে আছে আল্লাহ তালা আরশে আছেন আর রহমান ও আল্লাহ আরশিস্তাওয়া আল্লাহ সে সমাসীন বোখারিরা খাদিসে আছে আল্লাহ তালা প্রতি রাতে প্রথম আকাশে অবতীর্ণ হন অবতীর্ণ হওয়া পাওয়া গেল এরকম ভাবে কোরআনে সোরায় আর হোদাই বিয়ার সে বায়াতের আলোচনা করতে গিয়ে বলা হয়েছে ইয়াদুল্লাহ হিফাউকা ইদিহিম সাহাবায় রামদের হাতের উপরে নবীর হাতের উপরে ছিল সাহাবিদের হাত আর তাদের হাতের উপরে ছিল আল্লাহর হাত তার আল্লাহর হাত পাওয়া গেল এখানে হাদিসে পেলাম আমরা যে সমস্ত মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে তাহলে এই আল্লাহর আরস অবস্থান করা প্রথম আসমান অবতীর্ণ হওয়া এরকম ভাবে সাহাবিদের হাতের উপর আল্লাহর হাত থাকা মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকা এই যে আল্লাহর হাত আঙ্গুল এগুলো আরো সে থাকা এগুলো আমরা বুঝলাম কিন্তু এটার পদ্ধতি এটা কি ধরনের ধরনটা আমরা জানি না এ সম্পর্কে জানার সুযোগ আমাদের নেই ইমান রাখা ফরজ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এটা খুব সুন্দর করে বলেছেন নজরুল রব্বে মালুম মালুম আল্লাহ তালার আরো সেই সমাসীন হওয়া আমরা জানি আল্লাহ তালা যে আকাশ অবতীর্ণ হন প্রথম আসমান অবতীর্ণ হন তা আমরা জানি ইয়াদুহুম আলুম আল্লাহর হাত আমরা জানলাম আল্লাহর আঙ্গুল আছে আমরা জানলাম ওয়াকাইফিয়াতুহুমা ঝুল কিন্তু এর সুরত কি এর পদ্ধতি কি এটা আমরা জানি না অল ইমান বিহা যা আমরা জানলাম অতটুকুর উপর ইমান রাখা ওয়াজিব ইমান রাখা জরুরি অসুয়াল আনহা বেদাতুন এই সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাওয়ার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ হচ্ছেন অসীম আর আমরা হচ্ছি সীমিত জ্ঞানের অধিকারী আমাদের সব সীমিত আমাদের চোখের দৃষ্টিসীমা সীমিত কানের শ্রবণ শক্তি সীমিত আমাদের জ্ঞানের পরিধি সীমিত এই সীমিত জিনিস দিয়ে অসীম আল্লাহ সুবহান আলাকে আয়ত্ত করা সম্ভব না সুতরাং এখানে যেটা বলা হচ্ছে এ প্রসঙ্গে একটু ইঙ্গিত করে দিলাম আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে সমস্ত মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে এরপরে বলছেন কাকাল বিন ওয়াহিদিন একটা কলবের মতো দুনিয়ার সমস্ত মানুষের কলবটা আল্লাহর কাছে একটা কলবের মতো কাইফা আল্লাহ তালা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ওলট পালট করেন এরপরে আল্লাহ রাসুল সাল্লাম একটা দোয়া শিখেলেন নিজেও দোয়া করতেন সুম্মা কাল এরপরে বলেছেন কাল রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম আল্লাহুম্মা মুসারিফ কুলুব কুলুবান আলা হে অন্তরের পরিবর্তনকারী অন্তরের ওলট পালটকারী তুমি আমাদের অন্তরগুলোকে আমার অন্তরকে তুমি তোমার আনুগত্যের উপরে স্থির রাখো অটল রাখো এটা আমাদেরও দোয়া করতে হবে আল্লাহ হুম্মা মোসার্রেফাল কুলুব হে অন্তরের পরিবর্তন করার ক্ষমতা ধারী হে অন্তরের মালিক তুমি আমার অন্তরটাকে তোমার আনুগত্য এবং তোমার এবাদতের উপরে অটল রাখো যেন টালমটল হয়ে না যায় যেন আমি বিভ্রান্তির মধ্যে পড়ে না যাই আমি যেন গুমরাহির মধ্যে চলে না যাই এরকম ভাবে আরো কিছু হাদিস আছে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামের থেকে আনাস আল্লাহ তালা আনু বয়ান করছেন ওয়ান আনাসিন রাদি আল্লাহ আনহু কাল كان رسول الله صلى الله عليه وسلم يكسر أن يقول আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তরের পরিবর্তনকারী কলব মানেই হচ্ছে পরিবর্তন আমাদের যে অন্তর এটার আরবি নাম হচ্ছে কলব আর কলব মানেই হচ্ছে পরিবর্তন করা যেহেতু এটা বারবার পরিবর্তন হয় এজন্য কলবকে কলব বলা হয় তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি বলতেন ইয়া মোকাল্লেবাল কুলুব হে কুলুবের পরিবর্তনকারী সাব্বিত কলবি আলা দিনিক তুমি আমার কলবটাকে তোমার দিনের উপরে স্থির রাখো অটল রাখো ফাকুলতু আনাস রাদি আল্লাহ তালান বলছেন ফাকুলতু ইয়া নবী আল্লাহি আমি বললাম যে হে আল্লাহর নবী আমান্না বিকা অবিমা জি বিহি আমরা আপনার উপর ইমান এনেছি এবং আপনি যা কিছু নিয়ে আগমন করেছেন সবগুলোর উপর ইমান এনেছি ফাহাল তাখাফ আলাইনা আপনি কি আমাদের উপরে আশঙ্কা বোধ করছেন কারণ এই দোয়ার অর্থ কি আল্লাহ আমাদের অন্তরকে তুমি তোমার দিনের বটল রাখো তার মানে সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন এই জন্য সাহাবিরা বুঝতে পারলেন বিষয়টা জিজ্ঞেস করলেন আপনি কি আমাদের ইমানের ব্যাপারে আশঙ্কা বোধ করছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কালা নাম ইন্নাল কলুব বাইনা ইসমাইন মিন আসাবির রহমান যে মানুষের অন্তরগুলো আল্লাহর আঙ্গুলের মাঝখানে অবস্থিত ইউকাল্লিবুহা কাইফা ইয়াশাউ তিনি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করেন তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিস এটা আর একটা হাদিস আবু মুসা শাহরি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল কলবে বে বিআরদে ফালাতিন আরদিন ফালাতিন মানুষের অন্তরটা হচ্ছে একটা বিশাল মাঠের মাঝখানে একটা মরুভূমি একটা বিশাল মাঠের মাঝখানে একটা পাখির পর পড়ে থাকলো তার যে অবস্থা সেরকম পাখির পরের মতো মোরগের পর পাখির পর পর পর্যন্ত ওই যে কি থাকে পাখনা না বলে ওটাকে আর কি বলে পালক বলে পালক পাখা পর যেটাই বলেন এটা অবস্থা যেরকম আল্লাহ রসুল বলছেন কারিসাতিন বে ফালাতিন একটা চাটিল ময়দানের মাঝখানে একটা পাখির পালকের মতো পাখার পালক বা পরের মতো রিহা লেবাতনিন যেটা একবার উল্টা একবার পাল্টা এরকম ভাবে মানুষের অন্তর অবস্থা তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের অন্তর পরিবর্তনশীল এই পরিবর্তনটা হয় কিসের কারণে এটা আমরা আর একটা হাদিসের থেকে আমরা নিব আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম এই বর্তমান যে মুসলিম বিশ্বের অবস্থা এটাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন একটা হাদিসে ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইউশিকুল উমাম আং তাদা আলাইকুম কামা তাদা আল আকেলা তুইলা আতিহা অচিরেই এমন একটা মুহূর্ত আসবে যখন আল উমাম দেখেন আল্লাহর নবীর শব্দটা পর্যন্ত কি সুন্দর বর্তমানে যে জাতিসংঘ এটাকে আরবিতে বলে আল উমামুল মুত্তাহিদা আল উমাম আল মুত্তাহিদা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে এই জাতিসংঘের জন্মের কল্পনা করার আগেই আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এই নামটা দিয়েছেন আল উমামু এক সময় আসবে আল উমাম সমস্ত কাফের শক্তিগুলো তাদের সংঘ তারা ঐক্যবদ্ধভাবে একজন অপরজনকে আহ্বান করবে দাওয়াত দিবে কামা তাদাল আকিলা তুইলা কাসা আতিহা যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে বা অতিথিদেরকে যারা খাবে এদেরকে আহ্বান করা হয় ডাকা হয় ঠিক এরকম ভাবে কাফের জাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একজন আর একজনকে ডাকবে কামা তাদাল আল আকেলা তুইলা কাসাতেহা যেমন ভাবে খাদকদেরকে মেহমানদেরকে দস্তরখানের দিকে আহ্বান করা হয় ফাকালা কায়লুন সাহাবা একরামদের মধ্যে একজন প্রশ্ন করলেন অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমাদের সংখ্যা কম হবে এই কারণে কাফেরাই সাহস করবে সাহাবা একরামদের এই প্রশ্ন আসা স্বাভাবিক কারণ সেই সময় ও সাহাবা একরামদের ভয়ে পুরা দুনিয়ার কাফের শক্তিগুলো থরথর করে কাঁপত ইতিহাস পড়ুন রোম সম্রাট পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছিল মক্কার কুফাররা চুক্তি করেছিল অমর আব্দুল খত্তাবের যুগে এহুদিরা যখন তাদেরকে মদিনার থেকে বহিষ্কার করা হচ্ছে সেই সময় এহুদি নেতা অমর আব্দুল খত্তাবের দরবারে গিয়ে বলছে অমর তুমি কেন আমাদেরকে মদিনার থেকে খয়বর থেকে বহিষ্কার করছো অথচ তোমাদের নবী এই খয়বর বিজয়ের পরে আমাদেরকে এখানে থাকার জন্য বলেছেন আমরা উপার্জন করব কৃষি কাজ করব অর্ধেক ফসল তোমাদের অর্ধেক আমাদের এই শর্তে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন কেন তুমি আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো তার মানে সেই দিন পর্যন্ত কাল পর্যন্ত এহুদিরা মুসলমানদের দরজায় হাত ভিক্ষা ভিক্ষার হাত সম্প্রসারণ করেছিল একটু থাকার ব্যবস্থা করে দাও অমর আব্দুল খত্তাব তখন বলেছিলেন ওহে আল্লাহর দুশ্মন আল্লাহর নবী সেই দিন যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা আমার মুখস্থ রয়েছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে অতদিন পর্যন্ত থাকার ব্যবস্থা করছি যতদিন পর্যন্ত আল্লাহ তালা মঞ্জুর করবেন আল্লাহর নবী তারপরে বলেছিলেন সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উট এত দূর যেতে হবে যে পর্যন্ত যেতে যেতে তোদের উটগুলো হাঁপিয়ে যাবে শ্বাস গরম হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে ওই আল্লাহর দুশ্মন তোকে উদ্দেশ্য করে আল্লাহর রসুল এটা বলেছিলেন আজকে সেই দিন এসে গেছে আমি তোদেরকে সেই দিনের জন্যই বলছি এখান থেকে তোদের চলে যেতে হবে এজন্য বলছি এই সাহাবাই ক্রামদের সামনে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন যে দুনিয়ার সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে কাফের সংঘ মুসলমানদের ক্ষতি করার জন্য ধ্বংস করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে যেরকম দস্তরখান বিছিয়ে খাবারের জন্য আহ্বান করা হয় খাদকদেরকে মেহমানদেরকে তখন তারা প্রশ্ন করলেন অমিন কিল্লাতিন তখন কি আমরা একেবারে কমে যাব আমাদের সংখ্যা একেবারে নগণ্য হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কালা বাল আং তুমি অমাইদিন কাথিরুন না বরং তোমরা তখন অনেক অনেক বেশি থাকবে বাস্তবে এখন আমরা অনেক বেশি পৃথিবীর মানুষের প্রায় আমরা দেড়শো কোটি প্রায় মুসলমান বারো বেশি আল্লাহ রসুল বললেন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যার পানির উপরে ভাসমান খড়কুটার যে অবস্থা সেরকম হবে যেদিকে তুফান চলে বাতাস চলে সেদিকে নিয়ে যায় ঠিক তোমাদের ইমানের অবস্থা ওরকম কোন ইস্তেকামত থাকবে না তোমাদের অটলতা তোমার দৃঢ়তা এগুলো থাকবে না বরং তোমরা সেই বাতাসের সঙ্গে কুফফারদের বাতাস যেদিকে আসবে সেদিকে তোমরা হারিয়ে যাবে তোমাদের নিজস্ব কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দন আকিদা বিশ্বাস এইগুলো তোমাদের কিছুই থাকবে না এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আরো সুন্দর স্পষ্ট করে বলেছেন ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহ মিন সুদুরি আদুফিকুম আল মাহাবাতা মিনকুম আজকে যেমন কুফফাদের অন্তরে মুসলিমদের ভীতি আছে আল্লাহ তারা এটাকে তুলে নেবেন অর্থাৎ কুফফাদের অন্তর থেকে তোমাদের যে ভাব তোমাদের যে ভয় এটা আল্লাহ তারা তুলে নেবেন তোমাদের প্রভাবটা তাদের অন্তর থেকে তুলে নেবেন এরপরে বলছেন ওয়ালা ইয়াকজিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান আর তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢেলে দেওয়া হবে ওহান সাহাবাইকেরাম প্রশ্ন করলেন কালা কাইলুন ইয়া আল্লাহ ওয়ামাল ওয়াহানু ইয়া রাসুল আল্লাহ ওয়াহান কি জিনিস কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া ওহান হচ্ছে দুনিয়ার ভালোবাসা ওয়া কারাহিয়াতুল মাউত এবং মৃত্যুকে অপছন্দ করা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এটাকে অপছন্দ করা আজকে আমরা দেখতে পাচ্ছি দুটোই আছে আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে তো আপনার কি করতে হবে বাতিলের মোকাবেলা দাঁড়াতে হবে অন্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে জেহাদ করতে হবে শহীদ হওয়ার তামান্না করতে হবে বোখারির হাদিস খুলে দেখুন আল্লাহর রাসুল নিজে বোখারির হাদিস বাবু তামান্না শাহাদা শাহাদার আকাঙ্ক্ষা করা শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করা এর উপর একটা শিরোনাম দিয়ে একটা অধ্যায় কায়েম করেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যদি বিষয়টা এমন না হতো যে কিছু লোক যাদেরকে আমি যুদ্ধে নিয়ে যাব সেই বাহন আমার কাছে নেই অপরদিকে আমি তাদেরকে রেখে যাব সেইটাও তাদের অন্তর বরদাস্ত করে না তাহলে আল্লাহর রাস্তায় যত রকম মুজাহিদরা যায় যত যুদ্ধে অংশগ্রহণ করে আমি প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করতাম এরপরে বলছেন ওয়ালা আমার মনে আমার ইচ্ছা হয় আনুকতালাফি সাবিল্লাহি আমি যেন যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই সুম্মা উহাইয়া সুম্মা উক্তাল সুম্মা উহাইয়া সুম্মা উক্তাল আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার যেন শহীদ হই আবার জীবিত হই এরকম আল্লাহর রসুল বারবার বলতে লাগলেন কমপক্ষে চারবার বলেছেন তাহলে বোঝা গেল আল্লাহর রসুল নিজে পর্যন্ত শাহিদ হওয়ার জন্য তামান্না করেছেন আকাঙ্ক্ষা করেছেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন ও জান্নাতিরা তোমাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিছু সবাই বলবে আল্লাহ তুমি তো সবই দিয়েছ আর কি করব বলে আরো কিছু আমার তামান্না করো চাও কিছু তখন শহীদরা আবেদন করবে আল্লাহ আমরা চাই যেন আমাদেরকে আবার জীবিত করে দুনিয়ায় পাঠানো হয় এবং তোমার জন্য তোমার দিনের জন্য লড়াই করি জেহাদ করি আবার শহীদ হয়ে যাই আমাদেরকে আবার পাঠানো হোক আবার শহীদ হয়ে যাই এটা শহীদরা বলবে বোঝা গেল কোনো পীর বলবে না কোন বুজুর্গ কোন আল্লাহর অলি তারা কেউ বলবে না আমাদেরকে দুনিয়ায় পাঠাও জান্নাত থেকে বের হতে আর চাবে না একমাত্র শহীদরাই চাবে যে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও আমরা যেন তোমার রাস্তায় জেহাদ করে শহীদ হয়ে আবার জান্নাতে আসতে পারি শহীদদের এত মর্যাদা এজন্য সাহাবা একরাম শাহাদাতের জন্য তামান্না করতেন কান্নাকাটি করতেন দাড়ি ধরে দেখতেন কয়টা দাড়ি পেকে গেছে আর বলতেন আল্লাহ বরফ তো গলে যাচ্ছে বরফওয়ালা যেমন কি করে বরফ যখন গলতে শুরু করে তখন বিক্রির জন্য পাগল হয়ে যায় বিক্রি করতে না পারলে গলে শেষ হয়ে যাবে আল্লাহ আমার জীবনের বরফ তো গলে যাচ্ছে তুমি কি আমাকে কবুল করো নাই তুমি তো কোরআনে বলেছ নিশ্চয় আল্লাহ তালা মমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে তারপরে কি জান্নাতের বিনিময় ক্রয় করেছেন তারপরে তারা আল্লাহ রাস্তায় লড়াই করবে যুদ্ধ করবে তারা মারবে আর মরবে সুরায় তবার একশো এগারো নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল সাহাবাহাম দাড়ি ধরে তাকাতেন যে দাড়ি তো পেকে গেছে আল্লাহ বরফ গলে যাচ্ছে তুমি কি কবুল করবে না আমাকে আমি কি বিছানায় শুয়ে শুয়ে মারা যাবো এই ছিল সাহাবাহিক রামদ অবস্থা আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন আবু বকর ওমর ওসমান যুদ্ধ করেছেন আবু জার কেফারি যুদ্ধ করেছেন আব্দুল্লাহ বিন মাসুদের মতো ফকি যুদ্ধ করেছেন আব্দুল্লাহ বিন ওমরের মতো মহাদ্দেশ যুদ্ধ করেছেন এরকম আব্দুল্লাহ বিন আব্বাসের মতো মুফাসের যুদ্ধ করেছেন মুফাসের মহাদ্দেশ বুজুর্গ সবাই যুদ্ধ করেছেন এবং যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদতের তামান্না করেছেন এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এক নম্বর হল কারাহিয়াতুল মাউত আর দুই নাম্বার যারা যারা বলেছেন তা হব্বুদ দুনিয়া বরং এই হব্বু দুনিয়া এক নাম্বার বলেছেন আগে বলেছেন দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার ব্যবসা বাণিজ্য এইগুলো তোমাদের মধ্যে ঢুকে যাবে আজকে আমরাও লক্ষ্য করছি মুসলিম জাতির এমন এক অধপতন শুরু হয়েছে এখন ব্যবসা বাণিজ্যে ধোকাবাজি সব জায়গায় এগুলো করে এই জন্য মনে রাখতে হবে আমাদের দেশে অনেক রকম ব্যবসা এখন আছে আমি দেখেছি অনেক দিনই ভাইরা যারা দাওয়াতের কাজ করত সময় পাইলেই তারা দাওয়াত দিত এখন এই শয়তানের সাজানো কতগুলো কোম্পানি আছে এম এল এম অনেক সময় অনেকে প্রশ্ন করে এই কোম্পানিতে চাকরি করা যায় কিনা আমি দেখেছি এই দায়ীদেরকে গোমরা করার জন্য শয়তানের যে সমস্ত চক্রান্ত তার মধ্যে এই এম এল এম কোম্পানি একটা আগে যারা দাওয়াত আগে ছিল জিজিএন কোম্পানি এগুলা বুঝায় এদের ওয়ার্কশপ হয় সেখানে বুঝায় কেমনে ডান হাত বাম হাত এগুলো হয়তো আপনারা জানেন এইগুলো বুঝায় তো এখানে আপনি যদি একটা জিনিস কিনেন এরপরে আপনি আর একজনে কিনাতে পারেন তো তার থেকে একটা অংশ আপনি পাবেন ও আবার দুজনকে কিনাবে তার থেকে পাবেন এরকম আপনার বাড়তে থাকবে এই দাওয়াত দেয় এগুলো ধোকা হাদিসে পরিষ্কার আছে নাহা আনবাইল ধোকার যত ব্যবসা আছে এগুলো হারাম করে দিয়েছে নিষেধ করেছেন এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন আন বাইয়া ফি আতিন একটা মহামালার মধ্যে আর একটা ঢুকাতে নিষেধ করেছেন একটার মধ্যে আরেকটা ঢুকানো জায়েজ নাই কাতুন ফি সফ কাতাইন একটার মধ্যে আরেকটা ঢুকানো জায়েজ নাই একটা ব্যবসার সঙ্গে একটা শর্ত জোড়া জায়েজ নাই এই সমস্ত ধোকার মধ্যে ঢুকাইয়া আমাদের কি করা হচ্ছে আগে যেই লোকটা দাওয়াত দিত তাউহিদের দাওয়াত যেই লোকটা দাওয়াত দিত শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে সেই জায়গায় শয়তান এখন নিয়ে গেছে দাওয়াত দেয় এম কোম্পানির দাওয়াত এখন গাছের নাম্বার বিক্রি করে কোথায় গাছ লাগাইছে সেই গাছ বিক্রি করে ওই বেটা যে জিনিস দেখে নাই ওই জিনিস বেচা জায়েজ আছে মাল দেখাইতে হবে এই আমার মাল এইটা বেচা জায়েজ যেটা দেখা নাই হাজির নাই নাহা রসুল্লাহ সাল্লাম আন মা লাইসা ইন্দাহু এমন জিনিস বিক্রি করা জায়েজ নাই যে জিনিস তোমার কাছে উপস্থিত নাই তোমার কাছে অস্তিত্ব নাই তুমি কবে গাছ লাগাইছো কোথায় লাগাইছো নাম্বার বিক্রি করছো এই সমস্ত শয়তানি এরপরে আর একটা হলো শেয়ার ব্যবসা বর্তমানে এটা পরিষ্কার করে বলছি আমিও প্রথম দিকে এটা না বোঝার কারণে অনেকে বলেছি শেয়ার ব্যবসা জায়েজ আছে কারণ শেয়ার ব্যবসা তো যায় শেয়ার মানে কি আপনি একটা জিনিস কিনবেন একটা কোম্পানি করবেন একশো জন মিলে অসুবিধা নাই সেই একশো জন আপনারা দশজন হতে পারেন আর বাকি আর নব্বই জন হাজারও দেশের থেকে হতে পারে এটা তো না যায় ছিল না কিন্তু এই শেয়ার ব্যবসা জায়েজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো কোনো ধোকাবাজি থাকবে না কোন রকম যুবাবাদী থাকবে না কোন রকম ভাবে অস্পষ্টতা থাকবে না বর্তমানে শেয়ার ব্যবসা আপনারা জানেন পরিষ্কার এটা এটা কোনো শেয়ার ব্যবসা না এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে বা টেবিলের নিচে কয়েকটা মাথা আছে বড় বড় মাথা আর এর বাইরে হাজার হাজার মাথা আছে ছোট মাথা এই বড় মাথাগুলো ছোট মাথাগুলোকে ওখানে বসে খাইতে থাকে এই জন্য মনে রাখতে হবে এটা একটা জুয়া এই জুয়া ব্যবসা আমি আজকে পরিষ্কার করে বলছি আগে তাদেরকে ফতোয়া দিয়েছি বর্তমানে আমি এটা বুঝেছি এবং এটা পরিষ্কার যে বাংলাদেশের শেয়ার ব্যবসা কোনো ব্যবসা নয় এটা শেয়ার ব্যবসা নয় এটা একটা জুয়ার ব্যবসা সুতরাং এটা ইসলামের জায়দ এটা হারাম এইটার সঙ্গে আমরা যারা জড়িত আছি আগে যা হয়ে গেছে এটা তবা করে এর থেকে চলে আসেন অন্য ব্যবসা করেন কোন কাজ না থাকলে একটা ভ্যান গাড়ি কিনে কাঁচা তরকারি ব্যবসা করেন হালাল ব্যবসা সকালে ব্যবসা করবেন বিকেলে ঘুমাইবেন খাইয়া আসর ঘরে দাওয়াত দেওয়া শুরু করবেন কি সুন্দর ব্যবসা এই আত্মারি দেবেন না কেউ মসজিদে হাততালি হাততালি এমনি জায়জ নাই হাততালি শয়তানের কাজ এটা খুব কোরআনে আছে আর আমার ওইদিকে আর এক মুসিবত আমি বলতেছিলাম যে বিষয়টা এই শেয়ার ব্যবসা এটার সঙ্গে আমি পরিষ্কার বলছি এটা আমি এখন নিশ্চিত এবং এটা আমাদের যারা ওলামা একরাম যারা হকের কথা বলে তারা এটা পরিষ্কার যে এই ব্যবসা এখন শেয়ার ব্যবসা না এটা একটা জুয়ার ব্যবসা এখানে যার বুদ্ধি আছে অথবা যার ভালো লিঙ্ক আছে তারা এটা বুঝে তারা ওই ছোট ছোট ব্যবসায়ীদের টাকাগুলো নিয়ে একবারে খেয়ে ফেলে তো এজন্য এইগুলো শয়তানের কতগুলো কাজ জাইয়ান আলহামুর শাহতান ও আমাল আহম শয়তান এগুলো সাজিয়ে গুছিয়ে আমাদের কাছে দিচ্ছে এরপরে আর একটা আছে ইসলামী ব্যাংক আমি এটা পরিষ্কার করে বলি ব্যবসা জায়জ আছে এই জন্য ইসলামী ব্যাংকের নামে যেটা হচ্ছে আমি এই গাড়িটা কিনবো দশ লাখ টাকা দাম আছে মার্কেটে আপনি ব্যাংকে গেলেন যে আমার টাকা দরকার দশ লাখ টাকা একটা গাড়ি কিনবো ব্যাংক বলল ঠিক আছে গাড়িটা আমি কিনলাম আমি কিনলাম দশ লাখ টাকায় তোমার কাছে বিক্রি করলাম পনেরো লাখ টাকায় তুমি এই টাকাটা ছয় মাস পরে দিবা বা কিস্তিতে তিন বছরে দিবা এইটা ব্যবসা মোরাবাহা বলে এটাকে জায়েজ বলা হয় কিন্তু এটা পরিষ্কার আমি যখন এই মার্কেট থেকে এই গাড়িটা আমি দশ লাখ টাকায় কিনতে পারি তাহলে আমি কেন এটাকে ব্যাংকের থেকে আমি পনেরো লাখ টাকায় কিনবো নিশ্চয়ই এটা কেনার কারণ হচ্ছে টাকাটা আমি আস্তে আস্তে দিব সেজন্য আর এরকম এরকম ভাবে এই যে কারণগুলো দেখাইয়া মোরাবাহা করে এটা জায়েজ নেই একটা হচ্ছে আমি মাল কিনলাম মাল কিনে মার্কেট থেকে আনলাম দোকানে ঢুকাইলাম এখন আমি ওর উপর একটা নির্দিষ্ট লাভ ধরে বিক্রি করছি আমি এটা জায়েজ এটা জায়েজ আছে আমার আনার খরচা আছে কিন্তু আপনি ব্যাংকের একজন লোক আপনার সঙ্গে গেল আপনি দেখেন আমি এই গাড়িটা কিনবো ব্যাংকের লোক প্রথমে গাড়ি কিনলো দশ লাখ টাকায় ওইখানেই আপনার কাছে বিক্রি করলো পনেরো লাখ টাকায় আপনি কিনলেন কি জন্য কিনলেন এজন্য যে এটা আপনি বাকিতে পাচ্ছেন এটা সময়ের পরিবর্তে আপনার থেকে লাভ নিচ্ছে জায়েজ নাই এরকম ভাবে যদি কেউ ঋণ নেয় ঋণের কারণে সময় যদি সে টাইম মতো দিতে না পারে কোনো জরিমানা করা যাবে না কোরআনে স্পষ্ট আছে তোমার তুমি যদি কারো কাছে টাকা পয়সা পাও না থাকো আপনি ব্যাংকের থেকে এক লাখ টাকা ঋণ আনলেন এক বছরে দিবেন এরপরে দিতে পারলেন আর এক বছর চলে গেল ব্যাংক আপনার উপর ওঠার জন্য আবার নতুন করে মুনাফা বলেন বা যাই বলেন ধার্য করবে কিনা ধার্য করে এবারে আসুন কোরআন কি বলে কোরআন বলছে তোমার থেকে যদি কেউ ঋণ গ্রহণ করে এবং সময় মতো দিতে না পারে তাহলে তুমি তাকে তার সচ্ছলতা পর্যন্ত তার দেওয়ার সুযোগ আসা পর্যন্ত অবকাশ দাও সময় দাও এরকম আছে কোনো ব্যাংক কাজে এরকম ভাবে অনেকগুলো কারণে এই জন্য আমি বলে থাকি যেই দেশে ইসলামী হুকুমত নাই যে দেশে ইমানের সবক নাই এই দেশে সাগরে ভাটা লেগে গেলে যেমন খালে জোয়ার আনা যায় না এরকম ভাবে এই ইসলামী ব্যাংক ইসলামী মদের দোকানও চালু হবে কয়েকদিন পর ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মুক্তমুখ এই সবগুলো ইসলামের নামে ধোকা এবং বেহুদা একটা ব্যবসা দেওয়া এছাড়া কিছুই না এই জন্য আমাদের মনে রাখতে হবে এই সমস্ত যারা হালাল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল হালাল নুন ওয়াল হারাম নুন হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট অবাইনাহমা মুস্তাবিহাতুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই দুইয়ের মাঝখানে আছে অনেকগুলো সন্দেহযুক্ত জিনিস সন্দেহযুক্ত জিনিস খবরদার তোমরা সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করো এবং সন্দেহ মুক্ত জিনিসকে গ্রহণ করো এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন বুখারিতে আবদুল্লাহ অমর থেকে আদিষ্টি বর্ণিত আছে এভাবে আল্লাহ রাসুল সাল আলাই ওসাল্লাম ধোকার ব্যবসা এরকম ভাবে যে মধ্যে একটি আছে যত মানে স্বচ্ছতা নাই এরকম ব্যবসা করা হারাম করে দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন মান গসা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত নয় ধোকাবাজির ব্যবসা যায় নেই আল্লাহ তালা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন কি সুন্দর কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম হে ঈমানদারগণ তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর পবিত্রগুলো তোমরা খেতে থাকো এগুলো খাও পবিত্রগুলো অপবিত্র বা হারাম জিনিস খেতে আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আবু হরারা থেকে হাদিসটা বর্ণিত আছে মুসলিম সাহেবের সই হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কাল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইন্নাল্লাহ তাইবুন নিশ্চয় আল্লাহ পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইবান আল্লাহ তালা পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না তোমার এবাদত যদি পবিত্র না হয় আল্লাহ কবুল করবেন না এরপরে বলছেন আমারা আমারা বিহি আল্লাহ তালা মুমিনদেরকে ওই কাজটা করতে বলেছেন ওই আদেশ করেছেন যে আদেশটা রসুলদেরকে করেছেন এরপরে বলছেন কি বলেছেন ফকালা আল্লাহ তালা রসুলদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রসুলু কুলু মিনা তাইয়িবাতে তোমরা পবিত্র জিনিসগুলো খাও রসুলদেরকে বলা হচ্ছে কুলু মিনাত্তাইবাতে ও আমালু সালিহান এবং তোমরা ন্যাক আমল করো পবিত্র জিনিস খাও আর ন্যাক আমল করো এটা বলে রসুলদেরকে অকালা তালা এরপরে আল্লাহ তালা মোমিনদেরকে একই হুকুম দিচ্ছেন আমানু কুলু মিন তৈবাতে মা রাজাকনাকুম হে ইমানদারগণ তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর পবিত্র জিনিসগুলো তোমরা খাও তাহলে একদিকে রাসুলকে আল্লাহ তালা যে হুকুম দিয়েছেন ঠিক ওই একই হুকুম দিয়েছেন আল্লাহ তালা মমিনদেরকে এই জন্য হালাল কামাই আল্লাহ তালা খেতে বলেছেন হালাল কামাই করা ফরজ আল্লাহ রসুল সাল আলাই আসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন জান্নাতা জাসাদুন ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না গুজিয়াবিল হারাম যা হারামের দ্বারা তৈরি হয়েছে হারামের মাধ্যমে হারাম খাদ্য দিয়ে যেই দেহ তৈরি হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না এরকম ভাবে আরেকটা হাদিস বলা হয়েছে জাবিরিন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে ওই গোশত কখনো জান্নাতে যাবে না যেই গোশত হৃষ্টপুষ্ট হয়েছে যেই গোশত তৈরি হয়েছে হারাম জিনিস দিয়ে অকুল্লুলাহমিন নাবাতামিনা সহতে আর যে সকল গোস্ত হারাম জিনিস দ্বারা তৈরি হয়েছে কানাতিন নারু আওলা বিহি তার জন্য জাহান নামের আগুনই যথেষ্ট মুস্তাদে আহমদ দারেমি বাইহাকি এ হাদিস বয়ন করা হয়েছে এভাবে তিরমিজি নাসাই আহমদ এর একটা হাদিস আছে হোসাইন ইবনে আলী থেকে বর্ণিত কল হাফিজ তুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে মুখস্থ করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক তোমরা ওই জিনিসগুলো যেগুলো সন্দেহ ঢুকায় ওগুলো বর্জন করো এবং সন্দেহ মুক্ত জিনিসকে গ্রহণ করো এভাবে অবে সারাদি আল্লাহ তালা আনহু একজন সাহাবি তিনি আল্লাহর রাসুলের কাছে আসলেন কিছু জিজ্ঞেস করার জন্য আল্লাহর রাসুল সাল্লাম বললেন ওয়াবেসা জি তা তাস আলুনি আনিল বীর ইসমে হে অবেসা তুমি আমার কাছে এসেছ ন্যাক এবং গুণা কি তা জানার জন্য এস আল নফসাকা ইস্তাফতে কলবাকা তুমি তোমার নফসকে জিজ্ঞেস করো তোমার কলবকে জিজ্ঞেস করো জেনে রাখো তোমার নফস যেটাকে হালাল বলে ওটা হালাল যেটা হারাম বলে ওটা হারাম যা সন্দেহযুক্ত ওটা হারাম তার মানে তোমার নফসি ওখানে বড় মুফতি বসে আছে তুমি কোন কাজ করতে গেলে কোরআন হাদিস ইমানদার মানুষ তার মনের ভিতরে মুফতি আছে সেই মুফতি ফতুয়া দেখা হ্যাঁ, এটা আমার জন্য হালাল আবার কিছু জিনিস পরিষ্কার যেটা হারাম আর কিছু জিনিস আছে যেগুলো সন্দেহযুক্ত এই সন্দেহযুক্ত জিনিসগুলো মমিনদের জন্য বর্জন করা জরুরি আমাদের এই শেয়ার ব্যবসা বলেন আরো এমএলএম ব্যবসা এই সমস্ত যা আছে এগুলো হলো যদি আপনি পরিষ্কার হারাম না বলেন তাহলে কমপক্ষে সন্দেহযুক্ত এর থেকে মোটেই মুক্ত না সন্দেহযুক্ত থেকে মোটেই মুক্ত না কাজে এটাকে মমিনদের বর্জন করা উচিত কারণ হারাম গেজা দ্বারা হারাম খাদ্য দ্বারা আল্লাহর কাছে দোয়া কবুল হয় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে অনেক লোক আছে অনেক কষ্ট করে মক্কাতে আসে রুব্বা আশা আশা আকবররা অনেক ধুলা বালু এবং চুল এলোমালো হয়ে যায় আস্তে আস্তে অনেক দূর দরাজ থেকে সফর করে আসে এরপরে সে এসে দোয়া করে ইয়া রব্বি ইয়া রব্বি আল্লাহর কাছে হাত দরাজ করে দোয়া করে হে আল্লাহ হে আল্লাহ অথচ মালবাসু হারাম অমাকালুহু হারাম অমাতামুহু হারাম তার পোশাক হারাম তার খাদ্য হারাম তার লেবাস হারাম সব কিছু হারাম তার গোস্ত তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে আইনা ইস্তাজাবুল্লাহা তার দোয়া কি করে হতে পারে কবুল হতে পারে মুসলিম সাহেবের হাদিস কাজী এগুলো আমাদের বর্জন করতে হবে এগুলো দোয়া কবুলের জন্য শর্ত হাজ্জাজ ইউসুফ যখন খেলাফতের দায়িত্ব হাতে নিলেন তখন দেশের আলেমদেরকে দাওয়াত দিলেন আলেমরা খুব খুশি আমাদেরকে দাওয়াত দিয়েছে খাবারের দাওয়াত সবাইকে খাওয়াইলেন খুব মজা করে খাইল সবাই খাসি ভুনা খাওয়ার পরে হাজ্জাজ নিসুফ বলল যে আমার এখন আর কোনো ভয় নাই আমি ভয় করতাম আপনাদেরকে রাষ্ট্র চালাতে গিয়ে দেশের যে অবস্থা কিছু লোকদেরকে মারতে হবে কিছু লোকদেরকে পিটাইতে হইবে হয়তো জুলুম হয়ে যাবে আপনারা বদ্ধ করলে হয়তো আল্লাহ তালা আমাকে ধ্বংস করে দিবেন সেজন্য আজকে আপনাদেরকে দাওয়াত করে যে খাওয়াইলাম এগুলো সব ছিনতাই করা চুরি করা খাসি হারাম খাওয়াইলাম এখন আমি নিশ্চিত এই হারাম যতদিন পর্যন্ত আপনার পেটে ঢুকবে ততদিন পর্যন্ত অকবল হবে না কাজী বোঝা গেল পরিষ্কার যে হারাম খাদ্য দিয়ে আজকে আমরা খাচ্ছি আর দোয়া করছি এজন্য এগুলো বর্জন করে মমিনদের এগুলো বর্জন করে আমি বলেছিলাম যে হারামের দিকে ঝোঁকা যাবে না যত লাভ থাকুক এগুলো বর্জন করতে হবে এরকম খাদ্য অভ্যাসের মধ্যে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তারা হারাম জিনিস হারাম হারাম করে দিয়েছেন অনেক জিনিস হারাম করেছেন কোরআনে স্পষ্ট আছে কতগুলো বিষয় আর কিছু বিষয় আছে নীতিমালা কোরআনে আছে যেমন মনে করেন ধূমপান আল্লাহর নবীর যুগে কেউ ওই ধুয়া পান করতো না বিড়ি খাইতো না সিগারেট খাইতো না ছিলই না এটা এখন এটা হালাল না হারাম এটা কোরআনে স্পষ্ট নাই হারা হাদিসে স্পষ্ট নাই আমাদেরকে বের করতে হবে এটা কি আছে নীতিমালা আছে কোরআনের নীতিমালা তালাশ করলে আপনি দেখবেন যে ধূমপান সম্পূর্ণ হারাম এটা কেউ না বুঝে বলে মাত্র আপনি এক একটা দলিল পেশ করতে যাবেন সময় এখন খুব কম আল্লাহর আল্লাহর কালাম দেখেন পড়েন সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপানে স্ট্রোক হয় ধূমপানে মৃত্যু ঘটে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইগুলো সবাই স্বীকৃত এবারে আসুন আল্লাহ তারা কি বলছেন কোরআনুল কারিমের সুরায় নেসার উনত্রিশ নম্বর আয়াতে ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না ইন্নাল্লাহ কানা রাহিমা আল্লাহ তোমাদের উপরে দয়াশীল তোমাদেরকে দয়া করে একটা দেহ দিয়েছেন তোমরা এটাকে হত্যা করো না ধ্বংস করো না তাহলে আল্লাহ বললেন তোমাদের দেহ ধ্বংস করো না এটা হারাম করে দিয়েছেন আত্মহত্যা করার সাথে হারাম কারণ দেহের মালিক আল্লাহ এটা আল্লাহ দিয়েছেন আমি ব্যবহারকারী এটা ক্ষতি করার অধিকার আমার নেই তাহলে আল্লাহ তালা দেহ দিয়েছেন এটা হত্যা করা যেমন হারাম এখন ধূমপান করলে মানুষটি হয় স্টোক করে মারা যায় ক্ষতিকর বোঝা গেল এটাও হারাম এমনি ভাবে সুরায়ে বাকারা এর একশো পঁচানব্বই নামাতে বলা হয়েছে তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমাদের নিজের হাতে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না ধূমপান করলে নিজেদেরকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় শুধু নিজেকেই না বরং যে ধূমপানকারী পাশে থাকে তার ছেলে মেয়ে এদেরকেও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় কাজী আল্লাহর নিষেধ পরিষ্কার যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিজের হাতে ঠেলে দিও না ধূমপানকারী ঠেলে দিচ্ছে আল্লাহ হুকুমের সরাসরি লঙ্ঘন এটা হারাম এরকম ভাবে ধূমপান অপচয় এটা খাদ্যের কাজও করে না পানির কাজও করে না আর কোরআনুল করিমের সৌরায় বনে ইসরাইলের সাতাইশ নম্বর আল্লাহ বলছেন ওলা তুবাজ্জির তাবদির তোমরা অপচয় করো না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই তাহলে ধূমপান করলে কমপকে শয়তানের ভাই হওয়া যায় অপচয় হয় আর অপচয়কারী শয়তানের ভাই আর যেই জিনিস পান করলে তার নাম হয় শয়তানের ভাই এটা হালাল না হারাম এরপরে ধূমপান একটা খারাপ কাজ এটা নিকৃষ্ট জিনিস আর কোরআনে আল্লাহর নবীর দায়িত্ব বয়ন করে সুরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে একশো সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নবীর দায়িত্ব হচ্ছে ওয়ুহিল্লুলাহমুত্তাইয়েবাত আলাই আলাইহিমুল খাবায়েস আল্লাহর নবী পবিত্র জিনিসগুলোকে হালাল ঘোষণা করেছেন আর খবিস জিনিসগুলোকে ক্ষতিকর জিনিসগুলোকে আল্লাহ রসুল হারাম ঘোষণা করেছেন তাহলে এখন ক্ষতিকর যত জিনিস সবগুলো হারাম হয়ে গেছে তার মধ্যে ধূমপানও ক্ষতিকর এটা হারাম হয়ে গেছে স্পষ্ট হার রিমু খাবায়েস কে আল্লাহ রসুল হারাম ঘোষণা করেছেন এমনি ভাবে পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা নিষেধ আছে তো পেঁয়াজ রসুনের গন্ধ কতটুকু হাদিসে পরিষ্কার বলা আছে মুসলিম সাহেব হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত কালামান আকালামিন হাদিহিল বাকলাতি আসুম যে ব্যক্তি এই বাকলা মানে এই সবজিটা খায় রসুন পেঁয়াজ ফালা ইয়াকরাবান্না মসজিদানা তো সেই জন্য আমাদের মসজিদের কাছেও না আসে ফাইনাল মালাইকাতা তাতা আজ্জা মিম্মা ইয়াতা আজ্জা মিনহু বনু আদম নিশ্চয়ই ফেরেশ তারা কষ্ট পায় ওই জিনিস দ্বারা যার দ্বারা মানুষে কষ্ট পায় তো ধূমপানকারীর কাছে যারা ধূমপান করে না এরা যেমন কষ্ট পায় ফেরেশ তারাও কষ্ট পায় তাহলে বুঝা গেল ফেরেস তারা যখন কষ্ট পায় তাহলে তার এবাদত কিসের আল্লাহর নবী বলেছেন এদের মসজিদের কাছেও না আসে এরপরে মৃত্যুর সময় ফেরেস তারা আমি গত সপ্তাহ আলোচনা বলেছি যারা ইস্তেকামত থাকে তাদের সঙ্গে ফেরেস তারা থাকে কোরআনে আছে একটা বলেছেন গত সপ্তাহে তাহলে ফেরেস্তা থাকে এখন যদি ধূমপানকারীর কাছে ফেরেস্তা আসতে না পারে তাহলে কে আসবে শয়তান আসবে এই জন্য ধূমপানকারী বেইমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা খুব বেশি কারণ তার কাছে রহমতের ফেরেস্তা মৃত্যুর সময় আসবে না তার ধারে কাছে আসবে না তার শয়তান আসবে তাকে গ্রাস করে নেবে এরপরে ধূমপান করে যারা তারা পায়খানায় গিয়ে ধূমপান করে কি খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা ত্যাগ করার জায়গা এটা খাওয়ার জায়গা না ভরার জায়গা না কাজে এটাও বুঝে পারে এটা পায়খানায় গিয়ে যে জিনিসটা খায় ওটা হালাল হতে পারে না এরপরে আসেন ধূমপানকারীর নাক মুখ দিয়ে ধোয়া বের হয় আর নাক মুখ দিয়ে ধোয়া বের হবে জাহান নামীদের দোজখে যারা যাবে তো যে ব্যক্তি দুনিয়াতে বসে জাহান্নামীদের সঙ্গে সাদৃশ্যতা পালন করলো তার স্থান জাহান্নামী হবে আল্লাহ রসুল বলেছেন মান্তা সাবভাবে কৌমিন ফাহুয়া মিনহুম সুনানি আবু দাউদ হাদিস যে ব্যক্তি যার সঙ্গে মিল রেখে যে তার সাথে মহাব্বতাকে মিল রেখে সাদৃশ্যতা রাখে কেয়ামতে সে তার সাথে উঠবে এরপরে ধূমপান কেয়ামতের একটা আজাবের লক্ষণ কেয়ামতের আগে সুরায় দুখান এই নামেই নাম দুখান মানেই ধুয়া কোরআন একটা ধুয়া নামে একটা সুরা আছে এই সুরার দশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন মুবিন কেয়ামতের আগে স্পষ্ট ধোঁয়া আসবে ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন হয়ে যাবে আর এই লোকটা সেই ধোঁয়া পান করছে কেয়ামতের একটা লক্ষণ আলামত সে পান করছে এরপরে ধূমপান করলে ধূমপানকারী ভিতরে ধোঁয়া প্রবেশ করায় ধোঁয়া আগুন থেকে আগুন খায় আগুন কি মুসলমানদের খাদ্য না অখাদ্য এটা হারাম আগুন কোনো খাদ্য না এজন্য এগুলো বর্জন করা আমি একটা দেখালাম এরকম মদ পান করা হারাম এরকম জুয়া খেলা হারাম এরকম ভাবে এই যে আরো যত জিনিসগুলো আছে এগুলো আমাদের একজন মমিন হিসাবে মনে রাখতে হবে একজন মমিন ইস্তেকামত কোন জায়গায় মুনাফিকদের অবস্থা এরকম মুনাফিককে বলা হয়েছে আদিছে আল মুনাফিক কাশাতিল আয়রা মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে একটা বিভ্রান্ত পাঠার মতো পাঠা পাঠা কি করে একবার এই বকরির কাছে আর একবার আর এক বকরির কাছে এক ছাগির কাছে যায় ঠিক এরকম মুনাফিকরা যেখানে যেখানে সুবিধা পায় সেখানে দৌড়ায় আর মমিন ইস্তেকামত অটল থাকে এই জন্য আজকের হচ্ছে বিষয় ছিল আমার তাকাইয়ুরুন নাস মানুষের পরিবর্তন আল্লাহ রাসুল সাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন কেয়ামতের আগে মানুষের মধ্যে এমন পরিবর্তন আসবে সকালে মমিন বিকালে কাফের বিকালে মমিন সকালে কাফের তারা হালার হাম বাছাই করবে না দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে তারা সুদ খাবে ঘুষ খাবে টেবিলের নিচ দিয়ে খাবে উপর দিয়ে খাবে উজু করে মসজিদে যাবে অফিসার এখন গেছে একজন যা করেন তাড়াতাড়ি হাত দিয়ে ধরবো না টেবিলে রাখেন কি বুজুর্গ হাত দিয়ে ধরবে না কিন্তু টেবিলে রাখতে বলতেছে এও বুজুর্গ এই সমস্ত জিনিসগুলো বর্জন করতে হবে এরকম সন্দেহ যুক্ত যিনি যত ব্যবসা আছে আজকে আমি সেগুলো পরিষ্কার করে দিলাম এই এম ব্যবসা যারা জিজ্ঞেস করেন তাদেরকে বলছি এগুলো সর্বসম্মতিক্রমে আলেমদের এগুলো হারাম যারা জায়েজ বলে এই মৌলবীরা ওইটার সাথে জড়িত আছে এদের পয়সা দিয়ে এরা কিনে নিয়েছে তারা কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করে যায় যে দলিল এরকম ভাবে ইসলামী ব্যাংকের ব্যবসা বাণিজ্য এটা কোরআন সুন্না মোতাবেক কোনো সহি পথে না এটাকে হালাল বলা যায় না এগুলো সুদ মুক্ত না ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে সম্ভবই না কারণ বাংলাদেশের যত লেনদেন হয় Bangladesh bank Sonali bank Rupali bank Pubali bank Janata bank বিরাট ব্যাংক যত ব্যাংক সবগুলো সুদের এমনকি কিছু ব্যাংক আছে তারা দুইটা ব্যবসা করে একদিকে হালাল ব্যবসা একদিকে হারাম ব্যবসা একটা ইসলামী লাভ আছে ওই যে প্রাইম ব্যাংক আছে প্রাইম ব্যাংকের একটা দেখো শাখা আছে হারাম শাখা সুদের শাখা আর একটা আছে কিসের ইসলামী শাখা কি সুন্দর ইসলাম মাশাল্লাহ তুমি যে ইসলাম পালন করো এই সমস্ত ভুয়া ইসলাম সরকার দেখবেন রমজান আসলে জাকাত বোর্ড গঠন করে কারণ সুবিধাবাদ জিন্দাবাদ ওই বেটা জাকাত বোর্ড গঠন করো নামাজের বোর্ড গঠন করা আগে কোরআনে পরিষ্কার বলা আছে মমিনরা ক্ষমতা আসতে চারটে কাজ করবে এক নম্বর আছে আকামুস সালাদ সালাদ কায়েম করবে দুই নম্বর আতা জাকাত জাকাত আদায় করবে সালাদ কায়েম করে নাই খবরও নাই আর কি জাকাত আদায় করা এই সমস্ত বিষয়গুলো খোলা মনে রাখতে হবে এগুলো ইসলামের নামে প্রতারণা হচ্ছে ধোকা হচ্ছে মমিনদেরকে ক্লিয়ার হতে হবে আমরা মমিন আজকে সেজন্য বলেছি গত সপ্তাহ আলোচনা বিষয় ছিল ইস্তেকামাত অটল থাকা আজকে হলো তাগাইয়ুর পরিবর্তন মুসলমানদের মধ্যে আসবে আল্লাহ বলেছেন আমরা যেন সেই পরিবর্তনের মধ্যে না ঢুকি ব্যবসা বাণিজ্য শুরু করে মিলাদ দিয়ে এরপরে ভিতরে দেখা যায় এক নাম্বার মাল বলে বিক্রি করে তিন নাম্বার মাল চার নাম্বার মাল পাঁচ নাম্বার মাল এগুলো হারাম কালো বাজারি হারাম এরকম ভাবে বিদেশ থেকে পাচার করা মাল বিক্রি করা হারাম এরকম ভাবে সুদের ব্যবসা হারাম কালো বাজারি হারাম এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন